আল্লাহ রসুল সাল্লাম বলেন আমার ওম্মতকে আল্লাহ পাক পাঁচটি নিয়ামত দিয়েছেন রমাদান মাসে ওরতিয়ত খামসা খাসালিন ফি রমাদান লাম ইউতাহা আমার উম্মতকে আল্লাহ রব্বুল আলমিন রমাদান মাসে এমন পাঁচটি নিয়ামত দিয়েছেন ইতিপূর্বে কোন উম্মতকে আল্লাহ রব্বুল আলমিন এই নিয়ামতগুলো দেন নাই সুহান আল্লাহ কোন নবীর উম্মতকে আল্লাপাক এই নিয়ামত গুলা দেন নাই যে পাঁচটি নিয়ামত আমার উম্মতকে আল্লাপাক রমাদান মাসে দিয়েছেন সোহান আল্লাহ মোসনাদে আহমদের হাদিস আল্লাহ রসুল এক নম্বর নিয়ামতটা কি আমার উম্মত যখন রমাদান মাসে সিয়াম পালন করে শুভে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার কারণে যখন তাদের ভিতর থেকে একটা প্রাকৃতিক দুর্গন্ধ বের হয়ে আসে এই দুর্গন্ধটা আল্লাহ রব্বুল আলমিনের কাছে মেস্কের সুগন্ধির চেয়েও প্রিয় মেস্কের সুগন্ধির থেকে আল্লাহ পাক এই গন্ধটাকে বেশি পছন্দ করেন এইটা পূর্বেকার কোন নবীর উম্মতকে আল্লাহ পাক এই ফজিলতটা এই মর্যাদাটা দেন নাই দুই নম্বরে যেটি সেটি হলো আমার উম্মতের কেউ যখন সিয়াম পালন করে সকাল থেকে ইফতার পর্যন্ত আল্লাহর ফেরেস্তারা তাদের জন্য ইস্তেকফার করে সুহান আল্লাহ কার নবীর উম্মতারা সিয়াম পালন করলে ফেরেস্তারা কখনো এরকম পার করতো না কিন্তু আমার উম্মতের জন্য ফেরেস্তারা সকাল থেকে ইফতার পর্যন্ত ইস্তেকফার করতে থাকে সুহান আল্লাহ তিন নম্বর পুরস্কার আমার কে যেটি দেওয়া হয়েছে আমার পালনকারীদের জন্য জান্নাতকে সুসজ্জিত করেন প্রতিদিন জান্নাতকে নতুন নতুন সাজে নতুন ভাবে আল্লাহাক বিভিন্ন সাজসজ্জা দিয়ে সিয়াম পালনকারীদের জন্য সয়মিন বান্দাদের জন্য আল্লাহ জান্নাতকে সাজাইতে থাকেন সোহান আল্লাহ চতুর্থ নম্বরে যে নিয়ামতটি আমার উম্মতকে দিয়েছেন শয়তানের মধ্য থেকে যেগুলো দুষ্ট এই দুষ্ট শয়তানগুলোকে আল্লাপাক আমার উম্মতের জন্য বন্দি করে রাখেন সোহান আল্লাহ অন্য নবীর উম্মতরা এরকম সিয়াম পালন করলে দুষ্ট শয়তানগুলোকে বন্দি করা হতো না কিন্তু আমার উন্মতের জন্য আল্লাহ পাক বিশেষ নিয়ামত দিয়েছেন যে শয়তানকে বন্দি করে রাখা হয় পঞ্চম যে নিয়ামতটি আল্লাহ পাক দেন সেটি হলো শেষ রাত্রিতে আল্লাহ রব্বুল আলমিন আমার উম্মতের সাইমিনদের সকল গুনাগুলা মাফ করে দেন সুহান সাহাবাই কালাম জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ সাল্লাহ ইসলাম আহিয়া লাইলাতুল কদর কি লাইলাতুল কদরের রাত্রি নাকি নবীলাম বললেন এটা লাইলাতুল কদরের রাত্রি না কারণ শ্রমিককে মজুরি দেওয়া হয় যখন মাস শেষ হয় কাজ শেষ হয় আমার উম্মত যখন রমাদান মাসের কাজ শেষ করে কমপ্লিট করে সর্বশেষে গিয়ে আল্লাহ সুবাহ আমার উম্মতকে মাফ করে দেন সুহান আল্লাহ তাহলে এই পাঁচটি নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে এই রমাদান মাসে দান করেন যেটি এই উম্মতের জন্য খাস এই আমার ভাইয়েরা এই পাঁচটি নিয়ামত যাতে আমরা রমাদান মাসে লাভ করতে পারি এই লক্ষ্যে কিন্তু আমাদের রমাদান মাসে প্রস্তুতি নিয়ে কাজ শুরু করতে হবে এবং এক মিনিট এক সেকেন্ড এক ঘন্টা যেন বেহুদা না যায় এই পুরা রমাদান মাসটাকে যেন আমরা কাজে লাগাতে পারি এই চেষ্টা আমাদেরকে করা অবশ্যই দরকার